السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم <coughs> واعلموا أن الله يحول بين المرء وقلبه صدق الله العظيم قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من جهز غازيا في سبيل الله فقد غزا راه أبو داود الحمد لله আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের সাথে রেখেছেন সুস্থ রেখেছেন দিনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিয়েছেন আমরা এখানে কেউই চিরস্থায়ী না যারা দুনিয়াদার তারা দুনিয়ার জীবনটাকেই জীবন মনে করে ওয়াকালু মাহিয়া ইল্লা হায়া তুনা দুনিয়া নাহু নামুত না হিয়া দুনিয়াদারদের ভাষ্য হলো যে দুনিয়ার জীবনই শেষ এখানে কেউ আগমন করে কেউ এখান থেকে বিদায় নেয় জীবন এটাই কিন্তু প্রকৃত অবস্থা হলো যে দুনিয়ার জীবনটা আসলে এটা একটা পরীক্ষার জায়গা এটা জীবন ইনা কুল মাতা দুনিয়া ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর এই দুনিয়াটা হলো একটা ধোকার বস্তু ধোকার বস্তু বস্তু হিসাবে যে শব্দটা আল্লাহ তালা এখানে দুনিয়ার জন্য ব্যবহার করেছেন সেটা হইল মাতা মাতা বলা হয় হারিপাতিল মোসার জন্য যে একটা নেকড়া ব্যবহার করা হয় সেটাকে ন্যাকড়ার মধ্যে কাপড়ের খণ্ডের মধ্যে খাবারের কিছু উপচে পড়া অংশ লেগে যায় যার মধ্যে খাবারের কিছু ঘ্রাণ এসে যায় তো কুকুর বা অন্যান্য জন্তু জানোয়ার এটাকে আবার টেনে নিয়ে যায় খাবারের ঘ্রাণের কারণে মাতা হইল এই কাপড়ের টুকরা টুকু তো দুনিয়ার জীবনটা হইল এই মাতা এটার একটু উপকারিতা আছে একটু কাজ আছে এটা দিয়ে পাতিল মশা যায় কুকুরের প্রতি আকর্ষণ অনুভব করে এটাকে টেনে নিয়ে যায় এর এই মাতা এই কাপড়ের খণ্ডটার মূল্য আমাদের দৃষ্টিতে যেমন আল্লাহ তালা বলতেছেন পুরা দুনিয়ার জীবনটা আসলে এমনই তারপরও এর সাথে আল্লাহ তালা শব্দ যোগ করেছেন ধোকার মাথা এটা এই মাথা দিয়ে এই সামগ্রী দিয়ে মানুষ ধোকাই খায় এর বাস্তবতা তো হলো এটা তো প্রকৃত জীবন কি লাহিয়াল হায়াওয়ান প্রকৃত জীবন হলো পরকালের জীবন আখেরাতের জীবন যে জীবনের শুরু হবে মৃত্যু দিয়ে আর সেই জীবনের আর কোনো শেষ নেই একশো বৎসর এক হাজার বৎসর এক লক্ষ বৎসর এক কোটি বৎসর দশ হাজার কোটি বৎসর সংখ্যা সারা জীবনও যদি উল্লেখ করতে থাকা হয় নিজের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবনের সীমাটা বলে শেষ করা যাবে না কারণ অসীম সময়টাকে সীমিত জীবন দিয়া বলেও শেষ করা যাবে না তাহলে সেই জীবনটা কত বড় কিন্তু আল্লাহ তালার নিয়ম হইল এই ছোট্ট জীবনটাকে যদি কেউ সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে সে বিশাল জীবনটা নাগাল পেয়ে যাবে যদি বাস্তব মানে বাস্তবতার নিরিখে আরও বিষয়টাকে স্পষ্টভাবে বোঝার জন্য বলা হয় তাহলে এটা বলা যায় যে মূলত দুনিয়ার জীবনটা হলো পরকালের জীবনের একটা ফটোকপি সেটা হলো প্রকৃত জীবন আর সেটার একটা ফটোকপি হলো এই জীবনটা যেমন একটা দেশের একটা ম্যাপ থাকে ম্যাপটা হলো এই দেশের ফটোকপি ম্যাপের মধ্যে বিভিন্ন অংশ নির্ধারণ করা থাকে যে এটা অমুক স্থান এটা অমুক স্থান অমুক স্থান পড়লে আসলে এমন একটা স্থান বাস্তবে আছে এই কাগজের মধ্যে কিন্তু সে স্থানটা নেই কিন্তু কাগজের মধ্যে সেই স্থানের নির্দেশটা আছে নিদর্শনটা আছে ঢাকা এক জায়গা চিহ্নিত করা আছে কাগজের মধ্যে যে জায়গায় ঢাকা আছে সেখানে ঢাকা খুঁজলে আসলে পাওয়া যাবে না বাস্তবে ঢাকা ওই স্থানে আছে তো দুনিয়ার জীবনের আসলে পুরা দুনিয়ার জীবনটা আখেরাতের এমন একটা নকশা এই নকশার মধ্যে যে জায়গাটা আছে বাস্তবে সেই জায়গা একটা আছে দুনিয়ার জীবনে মানুষ দুনিয়ার জীবনটা আসলে কি এখানে কেউ অবসর নেই কোনো না কোনো কাজে সে লিপ্ত আছে ভালো কাজে অথবা মন্দ কাজে তার সময় ব্যয় হইতেছে কেউ বসে নেই সব চলমান যেদিন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পা রাখা হয়েছে সেদিন থেকেই চলা শুরু হয়ে গেছে কবরের দিকে এক্সেলেটর সিঁড়ির মধ্যে যেমন পা রাখার সাথে সাথে সিঁড়ি যখন ঘুরতে থাকে মানুষ উপরে উঠতে থাকে অথবা নিচে নামতে থাকে তার নিজের চলতে হয় না হাঁটতে হয় না কিন্তু তার সামনে যাওয়া হতে থাকে উপরে উঠতে উপরে ওঠা হইতে থাকে নিচে নামা হইতে থাকে ঠিক দুনিয়ার জীবনে আমরা পা রেখেছি তো এই সিঁড়ির মধ্যে এই চলন্ত সিঁড়ির মধ্যে পা দিয়ে দিয়েছি বাস সিঁড়ি এখন ধাপে ধাপে আগে বাড়তেছে দিন আসতেছে রাত যাচ্ছে দিন আসতেছে রাত যাচ্ছে দিন আসতেছে রাত যাচ্ছে আমি সিঁড়ি পার হচ্ছি আমি অগ্রসর হচ্ছি নির্দিষ্ট একটা সীমা আমাকে দেওয়া দিয়ে দেওয়া আছে যে সে এত দিন দুনিয়ার মধ্যে পাবে এত রাত পাবে এতগুলো শ্বাস সে গ্রহণ করবে এতগুলো নিঃশ্বাস সে ছাড়বে এটা একেবারে সুনির্দিষ্ট আল্লাহ রব্বুল আলমিন জানেন আমরা সুনির্দিষ্টভাবে জানি না কারো ষাট বছর কারো সত্তর বছর সেই হিসাবে কারো বিশ হাজার দিন কারো পনেরো হাজার দিন কারো তেইশ হাজার দিন কারো পঁচিশ হাজার দিন এই হিসাবে ঘন্টারও একটা হিসাব হবে এত ঘন্টা এত সেকেন্ড এত কোটি সেকেন্ড সে তিনশো কোটি সেকেন্ড দুনিয়ার মধ্যে সে থাকবে এই তিনশো কোটি সেকেন্ড একটা সেকেন্ড পার হলো তো তিনশো কোটি একটা সীমিত সংখ্যা ছিল বাস এক একটা অংশ তার জীবন থেকে খসে গেল চিরদিনের জন্য সে এটাকে হাতছাড়া করে ফেললো আর পাবে না দ্বিতীয় সেকেন্ড শেষ তিনশো কোটি থেকে দুইটা সেকেন্ড শেষ এইভাবে তিনশো কোটির সংখ্যা যখন শেষ তার জীবন শেষ আমাদের দুনিয়ার জীবনের বাস্তবতাটা হলো এটা এখন এই সেকেন্ডগুলো এই মিনিটগুলো এই দিনগুলো সে কি অবস্থায় ব্যয় করেছে যে কোনো না কোনো কাজে এসেছিল এবং প্রতিটা সেকেন্ডের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো না কোনো নির্দেশ আছে আল্লাহ রব্বুল আলমিন এমনি এমনি ছেড়ে দেন নাই কোরআনে কারিমে বলা হয়েছে সুদা যে তোমরা কি মনে করেছ তোমাদেরকে এমনি এমনি আমি ছেড়ে দেব কোনো আদেশ নিষেধ এর অধীন তোমাদেরকে করব না না এটা না আমি তোমাদেরকে এখানে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একটা আদেশ এবং নিষেধের অধীন বানিয়ে যদি তুমি এই আদেশ নিষেধ মান্য করো তাহলে তোমার এই সেকেন্ডগুলো এই দিনগুলো এবং এই সময়গুলো তোমার জীবনটা কাজে লেগেছে বলা যায় তুমি জীবন পেয়েছ আর যদি আদেশ নিষেধগুলোকে মান্য না করো কোনো সেকেন্ডের মধ্যে যদি আমার আদেশ নিষেধকে লঙ্ঘন করে চলো তাহলে সেই সেকেন্ড তোমার জীবন থেকে হারিয়ে গেছে সেই সেকেন্ড এর হিসাবে তুমি মৃত এবং এই মৃত্যুর স্বাদটা এই মৃত্যুর কষ্টটা এর আজাবটা তুমি পরবর্তী বাস্তব জীবনে গিয়ে ভোগ করবে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যা কিছু তারা করেছিল সেগুলোকে নিজেদের সম্মুখে পাবে কাশ্মীর রহিমাউল্লাহ বলেছেন এই আয়াতের আলোকে যে যা কিছু করেছে সেগুলোই পাবে এটাকেই আমরা সব বা যাজা বলি আসলে ভিন্ন কিছু না যেটা করেছে সে সেটাই পাবে দুনিয়ার যে কোনো নেকামল এটা আখেরাতের কোনো না কোনো নিয়ামত দুনিয়ার যে কোনো বদামল এটা পরবর্তী জীবনের কোনো না কোনো আজাব এটা শাস্তি সেখানে এটা শাস্তি রূপে প্রকাশ পাবে আর এখানে এটা এই আকৃতিতে বিদ্যমান আছে কেউ জিনা করল আল্লাহ হেফাজত করেন দুনিয়ার মধ্যে এটা এই রূপে বিদ্যমান কিন্তু পরবর্তী জীবনে জিনার যে শাস্তিটা সেই শাস্তিটা সে পাবে এটা আসলে এটাই সেটা আরো সহজ করে বিষয়টা বলি নেকামলের দিক দিয়ে উদাহরণটা দিই দুনিয়ার মধ্যে কেউ দশবার কুলহাল্লা পড়লো হাদিসে আসছে কুলহাল্লা দশবার কেউ পড়লে জান্নাতে তার জন্য একটা বাড়ি হয় এর অর্থ হলো দশবার কুলহাল্লা পড়ার যে তৌফিক পাইছে এই কুলহল্লাটাই পরবর্তী জীবনে তার জন্য কুলহল্লার পাঠটাই তার জন্য জান্নাতের বাড়ি হিসাবে তার সামনে আসবে এটা তার জান্নাতের বাড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার এটা জান্নাতের একটা গাছ ইব্রাহিম আলি ইসালাম রসুসাল্লাহামকে মেয়ারাজ থেকে ফিরার পথে বলে দিয়েছিলেন যে আপনার উম্মতকে জান্নাতের খালি জায়গাগুলোতে বেশি বেশি করে গাছ রোপণ করার জন্য বলে দিবেন রসম জিজ্ঞেস করেছিলেন যে জান্নাতের গাছ কি ইব্রাহিম আল ইসলাম বলেছিলেন যে এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এগুলো হলো জান্নাতের বৃক্ষ অর্থাৎ এখানে এই জিকির কেউ করেছে তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ হয়ে আছে সে সেখানে গিয়ে এখানে জিকির হিসাবে তার জীবনে এটা এসেছে সেখানে গাছ হিসাবে তার জীবনে সেটা আসবে এক অক্ত নামাজ কেউ কাজা করলো এখানে তো এটার আকৃতিটা হলো এক অক্ত নামাজ কাজা কিন্তু জাহান নামে সে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জ্বলবে এটা হলো তার প্রকৃত রূপ অর্থাৎ দুনিয়ার প্রতিটা কর্ম এটা হলো পরকালের শাস্তি অথবা পুরস্কার এর একটা রূপক নমুনা একটা আকৃতি বাহ্যিক আকৃতি বিষয়টা আরো একটু স্পষ্ট করতেছি বারুদ মেসের কাঠির মাথার মধ্যে বারুদ আমরা দেখছি অন্য বারুদ দেখি আর না দেখি এই বারুদ বারুদের আসল গুণ কি এটা একটা আগুন কিন্তু মেসের কাঠির মধ্যে স্বাভাবিক অবস্থায় যখন থাকে এটা ঠান্ডা থাকে এটা কাপড়ের সাথে লাগলে কাপড় জ্বলে না কিন্তু বাস্তবে এটা আগুন কিন্তু এই আগুন কাপড়ের সাথে লাগতেছে জ্বলে না কিন্তু এই আগুনের সাথে যখন বারুদটা যখন আরেকটা বারুদের সাথে সংঘর্ষ হয় তখন আগুনটা বাস্তব রূপ পায় তখন কিন্তু ঠিকই কাপড়কে জ্বালায় দেয় আখেরাতের শাস্তি অথবা পুরস্কার এর এই ঠান্ডা রূপ হইল দুনিয়ার এই আমলগুলো প্রকৃত রূপে এখন প্রকাশ পায় নাই আর এখন দুনিয়াতে প্রকাশ পাবে না যে যা করবে সেটা আখেরাতে গিয়া সেটাই পাবে বাকি তার প্রকৃত রূপে হাকিকি আসলি রূপে দুনিয়াটা দুনিয়াটাই হলো একটা ধোকা এই জন্য এখানে আকৃতির আকারে সবগুলো আছে প্রকৃত রূপে নেই এখানে আমরা মনে করতেছি সবগুলি হচ্ছে আসল মূল আর মৃত্যুর পরে যেটা হবে সেটা হবে একটা মানে অস্পষ্ট বিষয় বাস্তবতা এটা না মৃত্যুর পর যখন প্রত্যেকে যে যখন যে যখন মরবে মরার সাথে সাথে মনে করবে যে প্রকৃত বাস্তবতায় আমি এখন ফিরে এসেছি এতদিন আমি স্বপ্নের মধ্যে ছিলাম এখন মৃত্যুর পরের জীবনটাকে আমাদের স্বপ্নের মনে হচ্ছে আর দুনিয়ার জীবনটাকে বাস্তব মনে হচ্ছে মৃত্যুর সাথে সাথে মনে হবে যে দুনিয়াটা ছিল একটা স্বপ্ন আর আমি বাস্তবের মধ্যে এখন এসে পৌঁছেছি স্বপ্নে যখন আমরা বিভিন্ন কিছু দেখি অনেক সময় স্বপ্নে এটা মনে হয় না যে আমি স্বপ্ন দেখছি মনে হয় বাস্তবে আছি কিন্তু ঘুম থেকে জাগার পরে মনে হয় আরে এতক্ষণ তো আমি কোথায় ছিলাম স্বপ্নে ছিলাম ঠিক মৃত্যুর সাথে সাথে আন্নাসু নিয়ামুন ইরা মাতু ইন্তাবাহু মানুষ সব বিনিদ্র নিদ্রিত যখন মৃত্যুবরণ করবে জাগ্রত হয়ে যাবে এটা আসলে খুব বেশি দূরে না দুনিয়ার জীবনের মধ্যে যেমন আজ এবং আগামীকাল এই দুইটা দিনের মধ্যে আমাদের নিকট কোনো বড় পার্থক্য নাই দুটাকেই দুনিয়ার জীবনের অংশ মনে করি আগামীকালের জন্য সব প্রস্তুতি নিতে থাকি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতকে একসাথে মিলিয়ে এভাবে বলেছেন ওয়ালতাংজুর নাফসুম্মা কাদ্দামাত তোমরা চিন্তা করো প্রত্যেকেই আগামীকালের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ সেখানের জন্য কি তুমি পাঠিয়েছ কারণ সবাই ভবিষ্যতের চিন্তা করে ভবিষ্যতে আমার কি হবে ভবিষ্যতে কিভাবে উন্নতি করব ভবিষ্যতে আমার কিভাবে সমৃদ্ধি আসবে সন্তান সন্ততি বা সব কিছুর ক্ষেত্রেই আল্লাহ রব্বুল আলম বলছেন তোমাদের আগামী দিনটা হলো এই আখেরাতের দিন সেটা এমনই নিশ্চিত আগামীকাল যেমন নিশ্চিত আগামীকালের যেমন প্রস্তুতি নাও সেই দিনের জন্য তেমন প্রস্তুতি নাও তো আগামীকাল যেই দিনটা আসতেছে সেই দিন সেই দিনে সব কিছু তার প্রকৃত অবস্থায় ফিরে আসবে আর এখন নমুনার মধ্যে আছি তো নমুনার মধ্যে যতক্ষণ আছি নকশার মধ্যে যতক্ষণ আছি আমাকে যদি বলা হয় যে এই যে ম্যাপ তোমার সামনে আছে এই ম্যাপের যেই জায়গাটুকু তুমি নিজের জন্য চয়েস করো যেই জায়গাটুকু তুমি দখল করার জন্য হাত বোলায় দাও সেই জায়গাটুকুই তোমাকে দিয়ে দেওয়া হবে তাহলে আমি এতটুকু কষ্ট করতে রাজি হব না যে ম্যাপের জায়গাটার উপর আমি হাতটা বুলিয়ে দিব তাহলে আমি পুরা জায়গাটা পেয়ে যাব এমন কোন বুকে আছে যে কাজটা করতে রাজি হবে না সবাই রাজি হবে হ্যাঁ আর যদি বলা হয় যে ম্যাপের এই জায়গাটার মধ্যে বাস্তবে এখানে একটা গিরি খাদ আছে বা গিরির আছে এখানে এখানে যদি তুমি হাত স্পর্শ করাও তাহলে তুমি বাস্তবে কি এর মধ্যে গিয়ে পড়বে সে গিরির মধ্যে পড়বে তাহলে সতর্কতার সাথে এই জায়গার থেকে হাতটাকে বাঁচায় রাখা হবে না যদি নিশ্চিত বিশ্বাস হয় তাহলে সে এখানে কি করবে না স্পর্শ করবে না ভালো ভালো জায়গাগুলিতে সে হাত বুলাই দিবে যেন সেটি তার দখলে এসে যায় আর এই অগ্নিয়গিরি যেটা যেখান থেকে পাহাড় কি করতেছে লাভা উদ্গীরণ করতেছে আগুন তরল আগুন বের করতেছে এখান থেকে সে নিজের বাঁচায় রাখে ঠিক দুনিয়ার জীবনটা আখেরাতের নকশা এখানে আখেরাতটা বুঝা কঠিন কিন্তু কামাই করাটা অর্জন করাটা খুবই সহজ শুধু হাত বুলিয়ে দিলেই হয় আর ঠিকই আখেরাতে যেমন দুনিয়ার জীবনের মধ্যে যেমন বিভিন্নখানে সাগর আছে অগ্নিয়গিরি আছে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জায়গা আছে ঠিক আখেরাতেও এমন এই বিষয়গুলি রয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে আমরা তো জানি না আল্লাহ পাক জানেন এই হিসাবে দয়া করে আমাদেরকে বলে দিয়েছেন দেখো সাবধান থেকে এই জায়গাগুলির মধ্যে যেন তুমি না যাও এখানে এখানে যেন তোমার হাতের স্পর্শ না লাগে যদি লাগে তুমি কিন্তু এই মারাত্মক বিপদে পড়ে যাবে আসলে দুনিয়ার জীবনটাকে কে কাজে লাগালো যে আল্লাহ পাকের এই আদেশ নিষেধগুলোকে মেনে এই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছে যে যে যেই পরিমাণ আল্লাহ পাকের আদেশ নিষেধটাকে পালন করতে পারছে সে নিজের জীবনটাকে বাস্তবে সে এটাকে জীবন্ত করেছে আর যে যেই পরিমাণ আল্লাহর আদেশ নিষেধ থেকে নিজেকে দূরে রেখেছে সে সেই পরিমাণ আসলে মৃত হিসাবে নিজেকে প্রতিপন্ন করেছে নিজে নিজে মরে গেছে সে কারণ পরকালের জীবনে আর এই মৃত্যুর কারণে দুনিয়ার এই মৃত্যুর কারণে সে আখেরাতে গিয়া অনন্ত অসীম কাল জাহান্নামের মধ্যে থাকবে কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন নাসুল্লাহ আং আংফুসাহুম কাজালিকা নাসিতাহা ফাকাজালিকাল ইয়ৌমা তুমসা যে দুনিয়ার জীবনে তুমি আমাকে ভুলেছিলে আজ তোমাকে ভুলে যাওয়া হবে হাসরের মাঠে তাহলে জীবনে যদি আল্লাহ তালা ভুলে যান তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই কারণ মহাক্কিকদের বিশ্লেষণ এটাই এটাই হলো যে দুনিয়ার এই যে স্থানটা এটা আসলে জাহান্নামের একটা অংশ যাকে আল্লাপাক দয়া করে এখান থেকে উঠাই নেবেন সেই উদ্ধার পাবে আর যার উপর আল্লাহর দৃষ্টি পড়বে না সে এখানে থেকে যাবে জাহান নামে সে ঢুকে যাবে আল্লাহ রব্বুল আলমিন এখান থেকে উদ্ধারের জন্য আল্লাহ পাকের বিধান দিয়ে দিয়েছে আদেশ নিষেধের একটা ফেরিস লিস্ট আমাদেরকে দিয়ে দিয়েছে সেই অনুযায়ী নিজের জীবন গড়া এখন এই আদেশ নিষেধগুলো ব্যক্তি জীবনের সাথে সামাজিক জীবনের সাথে রাষ্ট্রীয় জীবনের সাথে স মানে একটা মুসলমানের সব ক্ষেত্রে সবখানে সবখানেই আদেশ নিষেধগুলো আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি এই বিষয়গুলির মোটামুটি উপলব্ধি আমাদের আছে এই কারণে আমরা এখানে বসেছি কিন্তু কিছু কিছু বিষয় আছে যে আমাদের মধ্যেও কিছু কিছু <coughs> বিভ্রান্তি বা <coughs> সংশয় কাজ করে সেই বিষয়গুলি দিয়ে একটা এখানে আলোচনা করার চিন্তা করতেছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ না জানার কারণে অনেকগুলো বিষয়ের ব্যাপারে আমাদের উদাসীনতা থাকে এবং আমল হয় না আর আমল না হলে কেউ যদি অজান্ত কি খেয়ে ফেলে বিষ খেয়ে ফেলে তাহলে এটা ভিতরে গিয়ে কিন্তু ক্রিয়া করবেই সে না বুঝলেও এই জন্য অজান্তে যেন আল্লাহর নাফরমানির বিষ আমাদের ভিতরে না ঢুকে যায় এই জন্য বিষয়গুলিকে আলোচনা করা আমরা আলহামদুলিল্লাহ দিনের সাথে আল্লাপাক যতটুকু যতটুকু জড়িত রাখছেন দিনের কোন বিষয়ের কি পরিমাণ তাকিদ কি পরিমাণ ফজিলত কিছু কিছু বিষয় আমরা জানি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজিলতের বিষয় বরং বর্তমান সময়ে সবচেয়ে জরুরি বিষয় হলো মুসলমানদের জন্য তাদের দিন তাদের অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহর শত্রুদের মোকাবেলায় জেহাদ করা বিভিন্ন আমলগুলোর ফজিলত যে শরীয়তের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আসলে এই ফজিলতগুলোর মানদণ্ড হলো যেই কাজের মধ্যে কষ্ট যত বেশি সেই কাজের পুরস্কার তত বেশি যেই কাজের কষ্ট যত বেশি সেই কাজের পুরস্কার তত বেশি এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট জেহাদের কাজের মধ্যে কেন কারণ অন্যান্য ক্ষেত্রে কোথাও দেখা যায় সম্পদ ব্যয় হয় কোথাও দেখা যায় একটু কষ্ট হয় কোথাও দেখা যায় একটু ক্ষুধার্ত থাকতে হয় আর জেহাদের ক্ষেত্রে যে মানে এই পথে যে হাঁটে তার সর্বক্ষণ জীবনের উপর একটা ঝুঁকি থাকে যে কোনো মুহূর্তে জীবন তার চলে যেতে পারে যে কোনো মুহূর্তে তার উপর ওই ধরনের বড় বিপদ এসে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে নিয়ম রেখেছেন এই চূড়ান্ত বিপদের মুখোমুখি হওয়া ছাড়া দুনিয়ার মধ্যে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত হবে না আল্লাহর শত্রুরা প্রতিহত হবে না রসদ সাল্লাহ আলী আসাল্লাম নিজেই জীবনের ওই ধরনের ঝুঁকি নেওয়া ছাড়া সাহাবাই কারাম তারাই জীবনের ওই ধরনের ঝুঁকির মধ্যে জীবন অতিবাহিত করা ছাড়া পৃথিবীতে দিনটাকে কি করতে পারেন নাই প্রতিষ্ঠিত করতে পারেন নাই ওনাদের ইমান ওনাদের আখলাক ওনাদের সব কিছু কত উন্নত ছিল কারণ আল্লাহ রব্বুল আলমিন যিনি সবাইকে সৃষ্টি করেছেন কাফেরদেরকেও সৃষ্টি করেছেন কাফেরদের প্রকৃতি কাফেরদের কি আচরণ তাদের কি মন মানসিকতা তাদের কি ধরনের চিন্তা ভাবনা <coughs> শক্তি সব যিনি বুঝেন তিনি বলেছেন যে কিছু এমন আছে যে যাদের মোকাবেলায় যুদ্ধ না করা হলে দিনকে কি করা যাবে না টিকায়া রাখা যাবে না এই যুদ্ধের কাজটা হলো সবচেয়ে বেশি কঠিন যেখানে জীবনের ঝুঁকি আছে এই জন্য এর ফজিলত সবচেয়ে বেশি কোরআনে কারিমে আল্লাহ বলেন বলেছেন যে যুদ্ধে যারা যাবে এবং যুদ্ধে যারা যাবে না যুদ্ধে যাওয়া যদি ফরজ নাও হয় কোনো কোনো সময় হয় যুদ্ধে যাওয়া ফরজে আইন হয় না ফরজে কিফায়া হয় সেই সময়ও ফরজি ক্যাফায়ের সময় যারা যুদ্ধে জড়িত থাকবে এবং যারা যুদ্ধে জড়িত থাকবে না এই দুই দল সমান হবে না আল্লাহ তালার নিকট মুজাহিদদের মর্যাদা যারা জেহাদে যাবে না তাদের তুলনায় আল্লাহ তালার নিকট অনেক অনেক বেশি আর যখন জেহাদ ফরজে আইন হবে তখন কেউ নাজাতের আশা করতে পারে না জেহাদে অংশগ্রহণ করা ছাড়া এর একটা নমুনা শুধু রসুল জীবন থেকে আমরা বুঝতে পারি গজওয়ায়ে আহজাবের সময় জেহাদ ফরজে আইন হওয়ানের অনেকগুলো পথ আছে অনেকগুলো সুরত আছে এর মধ্যে একটা সুরত হইল কাফেররা যদি মুসলমানদের উপর কোথাও আক্রমণ করে দেয় আক্রমণ প্রতিহত হওয়া পর্যন্ত সব মুসলমানের উপর জেহাদ কি থাকে ফরজে আইন থাকে তো মদিনায় কাফেররা আক্রমণ করে দিয়েছিল তখন আক্রমণটা প্রতিহত করা ফরজে আইন তো সব সাহাবাই কালাম রসুলাম সহ আক্রমণ প্রতিহতের জন্য ব্যস্ত ব্যস্ত এমন যে এখন যদি তাদের মুখোমুখি অবস্থান ছেড়ে ওনারা নামাজের জন্য চলে যান তাহলে কাফেররা শক্তি সঞ্চার করে মুসলমানদের উপর কি করবে চড়াও হয়ে যাবে নামাজের জন্য যদি চলে যাওয়া হয় রসুসাম পুরাই সাহাবাই খেরামের জমাত সহ জোহরের রক্ত নামাজে যান নাই আসর রক্ত নামাজে যান নাই মাগরীবের রক্ত নামাজে যান নাই শত্রুর মুখোমুখি অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছেন কারণ গেলে শত্রু কি হয়ে যাবে চড়াও হয়ে যাবে শত্রুকে প্রতিহত করাটা নামাজের চেয়েও কি হয়ে যায় ক্ষেত্র বিশেষে বেশি ফর্জে আইন যখন হয় বেশি অপরিহার্য হয়ে যায় এমন এক পরিস্থিতি যেখানে রসুল সাল্লাহ ইসলাম নামাজের কত গুরুত্ব রসুল সাল্লাহ তো নামাজের গুরুত্ব বোঝায় গেছেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সময়ও রসুল নামাজের ব্যাপারে সতর্ক করে গেছেন রসুল এন্তেকালের পূর্ব মুহূর্তে তিনটা কথা খুব কড়াভাবে বলে গেছেন ওয়ামা বিনাহ বিমা লুফুদা বিনাহ বিমা তিনটা কথা বলেছেন সবগুলি আমাদের এখন আলোচনার ইয়ানা তো এখানে যে নামাজের এত গুরুত্ব সেই নামাজ রসুল এই প্রতিহত ব্যবস্থার জন্য কি করেছেন ছেড়ে দিয়েছেন শুধু একাই ছাড়েন নাই পুরা সাবেক আমার জামাত ছেড়ে দিন তাহলে যুদ্ধ যখন ফরজে আইন তখন এই যুদ্ধের হুকুমটা কোন পর্যায়ের আল্লাহ বর্তমান বাস্তবতা হলো এটা যে সারা পৃথিবীর ওলামাই একরাম ফোকাহ একরাম মহাক্কিকিন এই কথার উপর একমত সমস্ত ফেকার কিতাব এবং সমস্ত ইতিহাস এবং সাহাবাই কালামের আমল এই কথার উপর সাক্ষ্য দেয় যে এখন মুসলমানদের উপর জেহাদ কি হয়ে আছে ওর যে আইন হয়ে আছে কোরআনে কারিমেরই স্পষ্ট ঘোষণা যে মুসলমান নারী পুরুষরা যখন নির্যাতিত হয়ে চিৎকার করতেছে কেন তোমরা তাদের পক্ষে জেহাদ করতেছ না কিতাল করতেছ না আল্লাহ পাকেরই পরিষ্কার সরাসরি ঘোষণা যে পৃথিবীর এই নির্যাতিত মুসলমানদের রক্ষার জন্য তোমাদের উপর করণীয় কাজ কর্তব্য কী জেহাদ কিতাল হ্যাঁ, এই কিতালটা এমন পর্যায়ে হয়ে আছে আল্লাহ পাকের এমন কঠিন হুকুম হয়ে আছে এখন এটা এটার সাথে শরিক হওয়া সব মুসলমানের জন্য ফরজ হয়ে আছে এখন এটার বাস্তবায়নের রূপ কি প্রত্যেকে আসলে এক কাজ করতে পারে না বাস্তবায়নের রূপ হলো আসলে এটা দুনিয়া কাফেরদের মোকাবেলা কাফেররা বিভিন্ন অস্ত্র শস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি এগুলো নিয়ে তারা মুসলমানদের উপর চড়া হয়ে আছে তাদের বিশাল বড় বড় শক্তি নিয়ে তো সেইটার জন্য মুসলমানদেরও এমন চিন্তা ভাবনা করে নিজেদের কৌশল নির্ধারণ করার প্রয়োজন আছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা নিয়ামত এই উম্মতের জন্য যে উম্মতকে একত্রে গুমরা হতে দিবেন না সব উন্মতের সব সদস্য একত্রে কি হয়ে যাবে পথ পাবে না লাইন সারা হয়ে যাবে কোনো দিশা তাদের থাকবে না এমন হবে না আলাল বলে গেছেন যে আমার উন্মতের একটা দল হকের উপর থেকে কিয়ামত পর্যন্ত কি করতে থাকবে যুদ্ধ করতে থাকবে মুসলিম শরীফের রিওয়ায়াত অনেক সাহাবি থেকে এই হাদিস বর্ণিত হয়েছে যে উম্মতের একটা দল কেমত পর্যন্ত কিসের মধ্যে থাকবে যুদ্ধের মধ্যে কিতালের মধ্যে থাকবে এবং হকের জন্য তারা কি করবে লড়াই করবে তাহলে কিতালকারী একটা হক জমাত কেমত পর্যন্ত কি করবে থাকবে এটা কি সুনিশ্চিত বিষয়টা বুঝতেন একটা হক আলেমদের জমাত থাকবে একটা হক তাবলিগের জমাত থাকবে একটা হক পীর জমাত থাকবে একটা হক রাজনীতিক জমাত থাকবে এমন ঘোষণা কি নাই কিন্তু কেতালকারী একটা জমাত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কেমত পর্যন্ত এটা রসল কি দিয়ে গেছেন ঘোষণা দিয়ে গেছেন বিষয়টা আরেকটু স্পষ্ট করি না তবে একটু মানে যারা কিতাল করবে তারাই হক হবে বিষয়টা কিন্তু কিনা এমনও না বাকি কিতালকারী দলদের মধ্যে একটা দল অবশ্যই কিসের মধ্যে থাকবে হকের উপর থাকবে সেই দলটার বিস্তারিত বিবরণও কোরআন সন্ধ্যার মধ্যে আছে যে যারা দিনের এলেম অনুযায়ী নিজেদেরকে কি করবে পরিচালনা করবে কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করবে সবচেয়ে বড় তাদের একটা হকের গুণ হবে এটা যে দিনের এলেম অনুযায়ী নিজেরা কী করবে নিজেদেরকে পরিচালিত করবে শরীয়তের কোনো বিধানের লঙ্ঘন তাদের দ্বারা হবে না আলহামদুলিল্লাহ সেই জমাটটা চালু আছে এই জমাতেরও বিস্তারিত পরিচয় এখন বলার উদ্দেশ্য না যেহেতু রসুল ঘোষণা দিয়ে গেছে না রসলের ঘোষণা কি না মিথ্যা হতেই পারে না তো সেই জমাটটা কি অবশ্যই আছে আমাদের দৃষ্টিতে আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু যাচাই বাচাই এর আলোকে আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীতে বর্তমানে আফগানিস্তানে যারা জেহাদ করতেছেন তারা কিসের হকের উপর আছেন সেই জমাতের অংশ তারা কারণ দেখেন আল্লাহ রব্বুল আলমিন বুঝার জন্য সাধারণ মানুষের বুঝার জন্য কিছু নিদর্শন কি করছেন দিয়া রাখছেন আফগানিস্তানের মধ্যে যুদ্ধটা হচ্ছে কিভাবে আমেরিকা তার সাথে পৃথিবীর প্রায় পঞ্চাশটা রাষ্ট্র নিয়ে আফগানিস্তানের উপর দুই হাজার একে কী করছে আক্রমণ করেছে প্রায় পঞ্চাশটা বললাম এই জন্য সাতচল্লিশটা বা পাঁচচল্লিশটা এই ধরনের আর কি আচ্ছা। রাষ্ট্র এবং সেই এই আঠারো বছর যাবৎ তারা কি করতেছে যুদ্ধ করতেছে এবং তাদের ঘোষণা ছিল যে কয়েক মাসের ভিতর পুরো আফগানিস্তান কি করবে কবজা করে নেবে আর আঠারো বৎসরের ভিতরে কি করতে পারেনি কবজা করতে পারেনি মোকাবেলা করতেছে একটা মুজাহিদ দলের আফগানিস্তানে তারা নিজেদের একটা পুতুল সরকার একটা একটা হুকুমত একটা রাষ্ট্র কি করছে প্রতিষ্ঠিত করেছে এরপরও আফগানিস্তানের মুজাহিদদের সাথে তারা কি করতে পারেনি জয়লাভ মুজাহিদের উপর জয়লাভ করতে পারে নাই আঠারো বছর পরে এসে বিভিন্ন দেশ তো আগেই আফগানিস্তানের মাটি থেকে নিজেদের সৈন্য সরায় নিছে আর এখন এই আমেরিকা যার নেতৃত্বে সারা পৃথিবীর লোকেরা এখানে এসে আফগানিস্তানের মুজাহিদদেরকে তালেবানদেরকে হত্যা করতে চাইছিল এদের সাথে চুক্তি করতে কি হইতেছে বাধ্য হইতেছে চুক্তিতে সংলাপে বসার জন্য কি হচ্ছে তারা বাধ্য হইতেছে নিজেরা চলে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিতেছে এই যে তারা টিকে থাকলো এই পুরা পৃথিবীর এত বড় বড় শক্তিগুলির সামনে আঠারোটা বছর এই টিকে থাকার পিছনে তাদেরকে কে সাহায্য করলো একটা সাধারণ মানুষও যদি কোরআন সুন্নার বড় বড় দলিল তার কাছে কি নাই হাজির নাই সে এগুলি বুঝতে সক্ষম না কিন্তু বাহ্যিক দৃষ্টিও যদি সে তাকায় তাহলে তারা যে আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত এর মধ্যে আর কোনো কি থাকে না সন্দেহ সন্দেহ থাকে না পূর্বে রাশিয়ার বিরুদ্ধে যখন নাকি আফগানিস্তানের মুজাহিদরা কি হয়েছে বিজয়ী হয়েছে অনেকেই বলেছিল যে রাশিয়ার বিরুদ্ধে তো আফগানিস্তানের মুজাহিদদেরকে সহায়তা করছে কে পাকিস্তান সারা পৃথিবীর মুসলমানরা সৌদি আরব বরং আমেরিকাও মানে কি করছে পিছন থেকে তাদের কাছে অস্ত্র বিক্রি করছে মানে সরাসরি বিরোধিতা করে নাই তাদের কাছে কি করছে তালেবানদের কাছে অস্ত্র বিক্রি করছে রাশিয়ার বিরুদ্ধে কি করার জন্য যুদ্ধ করার জন্য মানে মুজাহিদদের কাছে অস্ত্র বিক্রি করছে তালেবানদের কাছে না মুজাহিদদের কাছে এই একটা বলা কথা বলার মানুষের একটা সুযোগ ছিল এবং অনেকে বলেছে যে আসলে এটা আল্লাহর সাহায্য হয় না এর জন্য হয়েছে আমেরিকার সাহায্য হয়েছে আমেরিকাই যুদ্ধটা করেছে এদেরকে দিয়া করাইছে এখন আল্লাহ রব্দুল আলমিন একেবারে চোখের সামনে একেবারে পরিষ্কার দলিলটা প্রমাণ করে দিয়েছেন যে এসে এটা আল্লাহর সাহায্যেই কি হয়েছে হয়েছে এখানে তো তাদের বিরোধিতা করেছে পাকিস্তানও কারণ আমেরিকাকে সহায়তা করেছে কে পাকিস্তান সত্তর হাজার বার পাকিস্তান থেকে বিমান উইরা গিয়া কোথায় আক্রমণ করছে আফগানিস্তানে এই পাকিস্তান সহায়তা করছে একটা নামে মুসলিম রাষ্ট্র হয়েও কাদের এই মুজাহিদদের আল্লাহ রব্বুল আলম কি সৌদি আরব বিরোধী সারা পৃথিবী কি বিরোধী তারপরেও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কি করছেন ঠিক আছে বিজয়ী করেছেন আমেরিকাকে কি করছেন তাদের সামনে মাথা নত করতে বাধ্য করেছেন এই সহায়তাটা পাকিস্তানের একজন ই ছিলেন এই আইএসআই প্রধান জেনারেল হামিদ গুল অনেক ইয়া মারা গেছেন উনি উনি একটা কথা বলেছিলেন যে আমার কাছে আফগানিস্তানের যুদ্ধটাকে পৃথিবীর সবচেয়ে বড় মুজেজা মনে হয় কারণ আসহাবে ফিল হাতির বাহিনীরে যে আল্লাপাক ধ্বংস করেছিলেন সেটা সরাসরি আল্লাপাক নিজের পাখি পাঠায় কুদরতিভাবে ধ্বংস করেছিলেন আর এখানে তাদের কাছে যে আমেরিকা এবং সারা বিশ্ব মার খাইতেছে এখানে সরাসরি ওই ধরনের কোনো কি আসে নাই সাহায্য আসে নাই আল্লাপাক তাদের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দেওনের কি পয়দা করে দিছেন তামান্না পয়দা করে দিছেন আল্লাহর জন্য জীবন দেওয়ানের প্রস্তুতি তাদের দিলের ভিতর দিয়ে দিছেন এবং সেই অনুযায়ী আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জেহাদে তারা নামছে আর এই জেহাদে আল্লাহর শক্তি পায়া তারা কি হয়েছে অটল রয়েছে এবং বিজয়ী হয়েছে এর চেয়ে বড় যে আল্লাহ পাককে দেখার বাস্তব ক্ষেত্র পৃথিবী তার কোথাও নেই কেউ কারো যদি চোখ খোলা থাকে কারো যদি চোখ অন্ধ থাকে সে এগুলো দেখবে না আল্লাহ পাখির এই কুদরতগুলো আল্লাহ পাখির এই শক্তিগুলো দেখবে না কেউ চোখ খুললে সে আল্লাহ পাখির এই শক্তিটা এখানে দেখবে যে আল্লাহ পাক যে সরাসরি তার কুদরতের দ্বারা কি করছেন এই দৃঢ়তা আঠারো বছর যাবৎ যুদ্ধ অথচ তাদের দেশের অর্থনৈতিক অবস্থাও খুব ভালো না আর প্রতিনিয়ত তাদের উপর বোমা এখনো কি করতেছে ফেলতেছে দেশের সরকারও তাদের বিরোধী এটা আসলে আল্লাহ পাকের বড় একটা নিয়ামত সেই জামাত আলহামদুলিল্লাহ চলমান এবং অন্যান্য হাদিসের ইয়া ইশারা অনুযায়ীও এটা খুরাসানের একটা অঞ্চল এখান থেকে ইমাম মাহাদি আলি ইসলামের বাহিনী কি হবে আত্মপ্রকাশ করবে <laughs> সেই ভবিষ্যৎবাণী আর রসলাম দিয়ে গেছেন তাহলে এখানে হক জমাত এটা যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ পাক হক জমাতের পরিচয় দিয়ে দিয়েছেন এখন এই পরিচয়ের একটা সুক্রিয়া আছে কেউ যদি নিয়ামত পায়া সুক্রিয়া আদায় না করে আল্লাহ পাক নিয়ামত কী করেন ছিলেন এই পরিচয়ের সুক্রিয়াটা কি যে যেহেতু আমি হক জামাতের পরিচয় পেয়েছি এবং হাসরের মাঠে যে কাফেলারটা উঠবে যে কাফেলার প্রথম অংশে থাকবেন মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম রসুল কি ছিলেন নবীল মালহামা যুদ্ধের নবী ছিলেন বয়স্তু বিশ্বাইফে আমারে প্রেরণ করা হয়েছে কি দিয়া তরবারি দিয়া উমিরতান উকাতিরান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের জন্য আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে মানুষের সাথে কি করার জন্য যুদ্ধ করার জন্য এই যে হাসারের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নকারী যোদ্ধা সর্বপ্রথম কে থাকবেন রসুল সাল্লাহ এরপরে রসুল সাল্লাহ সাথে উম্মতের সেই সাহাবাহিক রাম মুকাতিলিন সর্বশেষ থাকবেন কে ইমাম মাহাদি এবং ঈসা আলি ইসলাম ইমাম মাহাদি এবং ঈসা আলি ইসলাম এসেও কী করবেন কিতালি করবেন মাহাদি আলাহ ইসলামের ব্যাপারে হাদিসে যেই বিবরণগুলি আসছে উনি এসে কী করবেন যুদ্ধ করবেন এবং ঈসা আলাহ ইসলাম এসে হাদিসে কি ভবিষ্যৎবাণী আসছে যে উনি এসে কী করবেন যুদ্ধ করবেন তাহলে এই যুদ্ধ যুদ্ধা জমাতের শুরু এক প্রান্ত হইল কার হাতে রসুল সাল্লাহ হাতে বরং বললে বলতে হবে যে যোদ্ধাদের প্রথম যোদ্ধা হইলেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন কোরআন কারিমের মধ্যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়াকাতিলুহুম ইউআযিব হুমুল্লাহ বিআইদিকুম যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম আসলে কতল কাফেরদেরকে যুদ্ধের মাঠে তোমরা করো নাই কে করেছেন আল্লাহ পাক করেছেন তাহলে কতলকারী প্রথম কার সাথে কে আল্লাহ আল্লাহ রসুসাল্লাহাম মুকাতিল তারপরে উম্মতের সর্বশেষ হেদায়তপ্রাপ্ত মাহদি মুকাতিল ঈসা আলাহ ইসলাম কি মুকাতিল যোদ্ধা সেই জমাতটা হাসরের মাঠে উঠবে তো আমরা যদি সেই জমাতের সাথে উঠতে চাই তাহলে সেই জমাতকে আমরা আক্রায় ধরতে হবে আঁকড়ে ধরার কি ব্যবস্থা কোরআনে কারিম আল্লাহ তালা বলে দিয়েছেন যে এর জন্য জান মাল কি করো ব্যয় করো মাল ব্যয় করা এখন এই জানমাল ব্যয়ের প্রক্রিয়াটা আমাদের কি হবে জমাত আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুনিশ্চিত হয়ে গেছে পরিচিত হয়ে গেছে এখন এই জমাতের মধ্যে যানমাল খরচ করার ব্যবস্থাটা আমাদের কি পুরুষরা তো সরাসরি কি করবে যান দিবে মাল দিবে কিন্তু মহিলারা সরাসরি যান দেওয়া মাল দেওয়া এটা আসলে ইতিহাসেও দেওয়া গেছে এটা ব্যাপকভাবে কি করে নাই হয় নাই কিন্তু আগে যে আমি হাদিস পড়েছি কথা যেহেতু আরও বেশি খুব বেশি সময় নিয়ে লম্বা করা যাবে না এই জন্য সংক্ষেপে বলতেছি যে হাদিসের মধ্যে যে হাদিস পরে পড়েছিলাম মান জাহাজা গাজিয়ান ফাঁকাদা গাজা কারণ সবার সরাসরি অংশগ্রহণের হয়তো কি হবে না সুযোগ হবে না কিন্তু আসলে সরা সবাই সরাসরি অংশগ্রহণ করে বিষয়টা এমন হয়ও না কেউ আসলে পিছন থেকে অংশগ্রহণ করে কারণ হাদিসের মধ্যে জেহাদকে বলা হয়েছে ইসলামের একেবারে সর্বোচ্চ শৃঙ্গ যেমন একটা পাহাড় হয় পাহাড়ের একটা ভূমির সাথে জমিনের সাথে মিলানো একটা অংশ থাকে আবার পাহাড়ের একটা চূড়া থাকে শৃঙ্গ থাকে মাথা থাকে তো শৃঙ্গের অংশে পাহাড়ের মাথার অংশে পাহাড়টা কি থাকে জাগা পরিসর কম আর ভূমির সাথে মিলানো অংশটা কি বেশি বেশি ধীরে ধীরে ধীরে ধীরে পাহাড়টা উপরের দিকে সরু হয়ে যায় আর নিচের দিকে কি হয়ে যায় ছড়ায় যায় ঠিক জেহাদের অবস্থাটা এমন যে একটা মুসলমান দল থেকে আস্তে আস্তে জেহাদটা গড়তে করতে করতে করতে একেবারে চূড়ান্ত শিখরটা হবে কেতাল কেতাল করবে কিছু মানুষে কিন্তু এই পাহাড়ের শৃঙ্গটা টিকে আছে কিসের উপর নিচের বিশাল বিস্তৃত ভূমিটার উপর এই জন্য অন্যান্যরা যারা সরাসরি শৃঙ্গ হইতে পারবে না কেতালে যাইতে পারবে না তারা এই ভূমির এই শৃঙ্গটাকে বহন করার ভূমিকায় কি করবে থাকবে রসুল হাদিস এটা বলেছেন মান জাহাজা গাজিয়ান ফাকাত গাজা কে কে যে কোনো যোদ্ধাকে তার সরঞ্জাম আদি প্রস্তুত করে পাঠিয়ে দিল সে যুদ্ধে শরিক হল যুদ্ধকে আদি প্রস্তুত করে পাঠিয়ে দেওয়া কি হওয়া যুদ্ধে শরিক হওয়া এটা হলো আসলে বাস্তবে যাদের সরাসরি অংশগ্রহণের কিনেই সুযোগ নেই তাদের জন্য অংশগ্রহণের ব্যবস্থা এই জন্য এই এতটুকু অংশগ্রহণের সুযোগ তো সবারই আছে আছে না যে কোনো অংশে শরিক সবাই আছেন এরপরে ওই যে আনোয়ার আল্লাহ আল্লাহ কি বলেছেন যে যুদ্ধে অংশগ্রহণ করার কয়টা উপায় উনচল্লিশটা উপায় চৌচল্লিশটা উপায় লিখেছেন কথা কথা চৌচল্লিশ চৌচল্লিশটা উপায় তো যে কোনো উপায়ের সাথে কেহ দেখা যাবে যে একটা উপায়ে অংশগ্রহণ করতে পারতেছে কেহ দেখা যাবে একাধিক উপায়ে অংশগ্রহণ করতেছে কেহ দেখা যাবে যে চৌচল্লিশটা উপায়েই সে অংশগ্রহণ করার কি পেতেছে সৌভিক পেতেছে তো যে যতটুকু বেশি ওয়েতে বেশি উপায়ে অংশগ্রহণ করতে পারবে সে ততটুকু বেশি মুজাহিদ হিসেবে গণ্য হবে ততটুকু বড় মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ আমাদের জন্য যারা আমরা বাড়িতে বসা বসে থাকা বিশেষ করে আমাদের মেয়ে ছেলেদের জন্য পরিবারের লোকদের জন্য এদের জন্য যুদ্ধের শরিক হওয়ার সবচেয়ে বড় উন্নত ব্যবস্থা হইল যেহেতু সরাসরি মুখে মুখ মুখোমুখি সংঘর্ষে একটা মহিলা বেশি শক্তিশালী না একটা পুরুষ বেশি শক্তিশালী পুরুষ একটা পুরুষ এখন যদি পুরুষটাকে একটা মহিলা পাঠিয়ে দেয় সে নিজে যাওয়ার চেয়ে বেশি কি বাস্তবে কাজটা কি বেশি হবে না একটা মহিলা বোঝা বহন করতে পারবে কয় মন দশ কেজি সর্বোচ্চ শারীরিক শারীরিকভাবেই ওনাদেরকে বানাইছেন একটু দুর্বল দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি একজন পুরুষ এক মন দুই মন তিন মন পর্যন্ত কি করতে পারে বহন করতে পারে স্বাভাবিকভাবে ব্যতিক্রম এক দুইটা কোনো পুরুষের চেয়ে কোনো মহিলা ব্যক্তিগতভাবে বেশি শক্তিশালী হতে পারে সেটা তো ভিন্ন জিনিস কিন্তু স্বাভাবিকভাবে পুরুষদের শক্তিটা আল্লাহাক বেশি রাখছেন মুখোমুখি যুদ্ধের মধ্যে এবং মুখোমুখি যুদ্ধে মহিলাদের অনেক নিজেদের কিছু দুর্বলতাও আছে বন্দি হলে মহিলাদের ব্যাপারে টেনশনটা অনেক বেশি পুরুষের তুলনায় পুরুষের জন্য সেই পরিমাণ না এই জন্য বেশি উপযোগী পুরুষ এই জন্য আসলে যদি আমরা আল্লাহর জন্য চাই একটা হলো নিজের আবেগকে কি করা পরিতৃপ্ত করা নিজের ইচ্ছাকে পরিপূর্ণ করা আরেকটা হলো আল্লাহর হুকুমকে উন্নতভাবে আদায় করা যদি এটা চাই যে আল্লাহর হুকুমটা উন্নতর চেয়ে উন্নতভাবে কী হোক আদায় হোক তাহলে আমি চিন্তা করব যে কিভাবে কাজটা ভালোভাবে হয় আসলে আমাদের যারা বাইরের ভিতরে আছে এদের জন্য আমাদের স্বামীদেরকে মানে যুদ্ধে যাওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া এটা হলো আমাদের জেহাদে অংশগ্রহণ করার একটা উন্নত উপায় ব্যবস্থাটা কি দেখেন একটা স্বামী তার পরিবার পরিজনের পতি এদেরকে দেখাশোনা করা লালন পালন করা এদের পরিচর্যা করা এটা তার দায়িত্ব এই দায়িত্বের কারণে তার কিছু পিস্টান থাকে কিন্তু একজন স্ত্রী হয়ে যদি সে এই দায়িত্বটা পুরা নিজে তত্ত্বাবধানে আদায় করে দেয় এবং তাকে অবসর করে দিতে পারে তাহলে স্বামীর জন্য কাজটা কি হয়ে যায় অনেক সহজ হয়ে যায় আসলে আমাদের ফ্যামিলির মধ্যে যেই কমতিটা আমরা অনুভব করি বাস্তবে পরিবারগতভাবে যে অনেকেই ইয়ে আছে আলহামদুলিল্লাহ নামাজ জিকির তেলাওয়াত বা আল্লাহ রাস্তায় দান করা অনেকেই দেখা গেছে ওই বিলাল রাজি আল্লাহ হোক কি করেছেন যুদ্ধের জন্য রুমাল বিছাইয়া দিছেন গজবাই তবুকের সময় মহিলাদের কাছে গিয়া তো মহিলারা নিজেদের পায়ের নুপুর কানের দুল গলার হাত এগুলো খুলে খুলে বিলাল রাজি আল্লাহ তালহর কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছেন উনি সবগুলি গাঠটি বান্ধে গাঠটি করে রসমের সামনে উনি কী করছেন দিয়েছে গজবাই তবুকের সময় রসুল সালাম চাঁদা সংগ্রহ করতেছিলেন এই মহিলাদের থেকে ওইগুলি কী করছেন রসুল নিয়েছেন তা আমাদের অনেক আলহামদুলিল্লাহ এই ধরনের দেখা গেছে যে বারবার তাকে জবাব বানায় দেওয়া হয়েছে বারবার কি করছে আল্লাহ রাস্তায় দিয়ে দিছে এবং একাধিকবার এইভাবে আল্লাহ রাস্তায় দিয়ে দিছে তো এটা একটা আলহামদুলিল্লাহ ভালো দিক অনেকের এই উৎসাহ আছে এইটা আমরা সহজে বুঝি কিন্তু আরও কিছু কাজ আছে আমাদের এর চেয়ে সূক্ষ্ম উন্নত কিন্তু সেই বিষয়গুলো আমরা বুঝতে চাই না যেমন স্বামীর পরিবারের দায়িত্ব তো স্বামীর এখন এই পরিবারটাকে সুন্দর রাখা গোছানো তার মা বাবার সেবা করা তার ভাই বোনদের খোঁজখবর নেওয়া এটা তার একটা দায়িত্ব ছিল এটা স্ত্রী হিসাবে একজন স্ত্রীর কিন্তু ওইভাবে দায়িত্ব না শরীয়তে ওইভাবে তাকে কি দেয় না দায়িত্ব দেয় না কিন্তু স্বামীর উপর তো দায়িত্ব স্বামী যদি সেই দায়িত্বগুলি পালন করতে যায় তাহলে তার কিন্তু যাহাদের কাজের মধ্যে কি আসে ব্যাঘাত আসে বাকি এমনি কোরআনে এমনি নির্দেশ হলো জেহাদ যখন ফরজে আইন হয়ে যায় স্বামীর জন্য কি ওইগুলোর তোয়াক্কা কইরা জেহাদের থেকে ফেরা থাকার কি নাই অবকাশ নাই এই জন্য কোরআন কালিমে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন বল ইনকান আবা হুকুম আবনা হুকুম ওয়ান হুকুম আজওয়াজ হুকুম আশিরত হুকুম আমওয়াল ইকতারফ তুমুহা ও তিজারাতুন তাকসাউনা কাসাদাহ মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন মানে স্বামীও যদি স্ত্রী সন্তান মা বাপ আত্মীয় স্বজন ভাই বোন পরিবার সংসার ঘর এগুলি গোছানোর কাজে ব্যস্ত হইয়া যাহাদের থেকে কি থাকে বিমুখ থাকে তাহলে আল্লাপাক বলতেছেন যে এ হলো ফাঁসেক এই ফাঁসেককে আল্লাপাক কি দিবেন না হেদায়াত দিবেন না স্বামীর জন্য ওইগুলির জন্য ব্যস্ত হয় কিন্তু স্বাভাবিক মানুষ হিসাবে স্বাভাবিক মানুষের একটা কি ইয়া হইল স্বভাব হইল যে এইগুলি গোছায়া সে যাইতে চায় এখন নতুবা সে যাই যায় না বা যাইতে পারে না বা সামাজিক এখন তো আর সরাসরি ওইভাবে যুদ্ধটা না যুদ্ধের প্রক্রিয়াটাও ভিন্ন এগুলি গোছানোর একটা অবকাশ কি তার থাকে এই জন্য এই গোছানোর কাজটা যদি অন্যরা করে দেয় সে যদি সম্পূর্ণ অবসর হয়ে যায় তাহলে কি হয়ে যায় বেশি কাজ করা যায় আর আরেকটা বিষয় হলো আমরা যেই মানে শরীয়তের বিধান তো আমাদের পালন করতে হবে সর্বক্ষেত্রে এই পারিবারিক জীবনে একটা স্ত্রীর উপর স্বামীর মা বাপ বা তার ভাই বোন আত্মীয় স্বজন এদের কোনো সেবা করা এটা ফরজ না এই দিকটা যেমন মানে এটা তার কোনো দায়িত্ব না আবার স্বামীর জন্য স্ত্রীকে খরপুষ দেওয়া এই কয়েকটা জিনিস ছাড়া তাকে কি দেওয়া চিকিৎসা করা তার তাকে বেড়াইতে যাইতে দেওয়া তাকে বিভিন্ন মৌসুমের ফল ফ্রুট খাওয়ানো তাকে তার আত্মীয় স্বজনে আসতে দেওয়া এইগুলি সে পাওনা না এটা শরীয়তের একটা কি মানে মাসালাটা আমি বলে দিচ্ছি এটা শরীয়তের কি বিধান বিধান স্ত্রীও বাধ্য না কি করতে স্বামীর মা বাপ আত্মীয় স্বজন এগুলির সেবা শুশ্রূষা করতে আর স্বামীও বাধ্য না তাকে খানা পিনা এগুলি দেওয়ার বাইরে অন্যান্য সেবাগুলি কি করতে দিতে মানে চিকিৎসা চিকিৎসা চিকিৎসা এগুলি বেড়াইতে নেওয়া বেড়াইতে নিয়ে যাওয়া এগুলিতে বাধ্য না শরীয়তের মা এখন একটা আমাদের স্বাভাবিকরা এখন হয়তো খুঁতখুতি আসতেছে সবার তাহলে শরীয়তে এমন শুকনা শুকনা রেখে দিল না বাধ্য করে নেই কেন কারণ কেহ যদি কোনো জিনিসে বাধ্য হয় আমি যদি আপনার কাছে দশ টাকা পাই আপনি যদি আমাকে দশ টাকা দেন খুব খুশি হব আমি আমি পাও তো আপনি দিয়েছেন যদি দিবেন এটা খুশি হওয়ার কি আছে কিন্তু এমনি আমাকে দশ টাকার চা খাওয়াই দিলেন আপনি আমি কোনো পাও না তো কি হব আমি একই দশ টাকা দিলেন কিন্তু আমি কি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলমীর এই দাম্পত্য জীবনের মধ্যে কিছু বিষয় আছে যে বাধ্যবাধকতায় রাখেন নাই বাধ্যবাধকতা রাখেন নাই কেন যেন কারণ এইগুলি তো একটা মানুষ হিসাবেই একটা মানুষ একটা মুসলমান হিসাবে একটা মুসলমান একটা প্রতিবেশী একটা প্রতিবেশীর সাথে কি করবে এই আচরণগুলি করবে আর আচরণগুলো করার পরে প্রত্যেকেই প্রত্যেকের প্রতি একটা কি হবে কৃতজ্ঞ হবে আন্তরিকতা সৃষ্টি হবে যখন বাধ্যবাধকতা ছাড়া এই কাজগুলি একজন একজনকে আদান প্রদান করবে তো এইগুলি দিয়ে মহব্বত সৃষ্টি হবে বাধ্যবাধকতার মাধ্যমে হইলে আমার আমার এই হক আমি পাইতেছি এটার মধ্যে তাকে সক্রিয়া জানানোর কি আছে বিষয়টা বুঝতে পারছি কি আসলে শরীয়তে এটা চায় কারণ আপনি থাকবেন একটা ফ্যামিলির মধ্যে আপনার স্বামীর মা বাপকে সেবা করা আপনার জন্য ফরজ না স্বামীর মা বাপ হিসেবে সেবা করা ফরজ না কিন্তু স্বামীর মা বাপ না ধরেন একটা বৃদ্ধ পুরুষ একটা বৃদ্ধ মহিলা আপনি আছেন এখানে সুস্থ ওরা অসুস্থতায় কাতরাইতেছে একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে এখানে আপনার কোন কর্তব্য আছে না নাই আছে না নাই একজন মানুষ না খায় আছে স্বামীর মা বাপ না প্রতিবেশী প্রতিবেশী আপনি খেয়ে রাত্রে পরিতৃপ্তির সাথে ঘুমালেন হাদিসের রসম কি বলছেন মান ভাত আশা বা আনান ওয়াকুহু যা ইয়ান যে পেট ভরে খেয়ে ঘুমালো আর তার ভাই ক্ষুধার্ত অভুক্ত ফালাইসা মিন্না সে আমার দলের অন্তর্ভুক্ত না হোসেন সে আমার উন্মতের মধ্যে নাই কত বড় এখানে এই কাজগুলি তো হবে কি কারণে একটা মুসলমান হিসাবে একরামন মুসলিমিন হিসাবে আর এই একরামুল মুসলিমিনটা আমাদের মধ্যে না থাকার কারণে এই একরামটা একটা মুসলমানের প্রতি মুসলমানের যে এই ধরনের আম হক আছে এটা স্বামী হিসাবে না এই হকগুলো আদায়ের প্রতি আমাদের দৃষ্টি না দেওয়ার কারণে পারিবারিক জীবনে আমাদের দেখা যায় কি হয়ে যায় হয় এসে যায় আমাদের এখন ঘটনাগুলি ঘটতেছে কি বাস্তবতা কি স্বামী স্ত্রী মা স্বামীর মা বাপ মনে করে কি যে আমাদের এই বধুর উপর কি আছে হক আছে অধিকার আছে যে আমাদেরকে তারা কি করবে দিবে আর যখন দে যতই সেবা যত্ন করুক যতই বেশি কষ্ট করুক ওরা কোনো বেশি খুশি হয় না তারপরেও তার প্রতি কী থাকে বিরক্তই থাকে বিভিন্ন কাজের মধ্যে দোষ ধরতে থাকে কারণ ওরা তো জানে কি হক এটা হক তো এটা আরো উন্নত বেড়াতে করলো না কেন সে এই জন্য যত কিছুই করা হোক কি হয় না সন্তুষ্ট হয় না বরং উল্টা আরো তার প্রতি কি থাকে অভিযোগ থাকে বিভিন্ন জনের কাছে দোষ বলে বেড়ায় অথচ উচিত ছিল কি করার মানে সুক্রিয়া আদায় করার যে আমাদেরকে এগুলো করে দিচ্ছে সে আর উল্টা এরপরে কি হয় এই বধূ যখন আস্তে আস্তে শক্তিশালী হয় আর স্বামীর মা বাপগুলো কি হয় দুর্বল হয় তখন গিয়া সে সুদে আসলে এটির উসুল করে ওরা রোগে সুখে খায়া না খায়া এইভাবে কাতরাইতে কাতরাইতে শেষই থাকে সে ফিরেও তাকায় না বরং তার নিজের স্বামীকেও এদের খোঁজ খবর নেওয়া থেকে কি করে ফিরে রাখে এদের থেকে বিচ্ছিন্ন করে এদের থেকে দূরে করে যে না তুই ওদের খবর নিতে পারবি না যখন নিজের আয়ত্তে নিজের স্বামী আইসা করে এই ঘটনাটা কিন্তু এটাও ঘটে তখন দেখা যায় সেও অমানবিকভাবে এই নির্দয়ভাবে ওদেরকে কি করে উপেক্ষা করে চলে আসলে এটা হওয়া উচিত ছিল না যেমন ওদের জন্য এর উপর জুলুম করার কারণে আল্লাহর কাছে কি করতে হবে হাসের মাঠে ধরা খাইতে হবে এও একটা মুসলমান হিসাবে একজন মানে ব্যক্তি হিসেবে একজন অসহায় মানুষের সহায়তা না করার কারণে এটার কী করতে হবে জবাবদিহি করতে হবে এই জন্য শরীয়তে এটা বাধ্যবাধ্যকতা করেছিল না স্বামী স্ত্রী হিসাবে কিন্তু এটা কিন্তু একটা হক একরামুল মুসলিম এই হক হিসাবে আদায় করবে যদি হক হিসাবে আদায় করে তাহলে উভয় পক্ষ উভয় পক্ষের ব্যাপারে কি করবে সক্রিয় আদায় করবে সন্তুষ্ট করবে একটা লোকমা দিলে তখন যদি স্বামীর মা বাপকে একটা লুকমা খাওয়ায় একটু সেবা করে দেয় সে মনে করবে এটা তো আমরা পাওনা ছিল না সে করে খুশি হবে না সে মহব্বত বাড়বে মহব্বত বাড়বে এখন স্বামী যদি তার স্ত্রীকে একটু চিকিৎসার খরচ দেয় একটু ঘোরাইতে নিয়ে যায় একটু মা বাবার বাড়িতে বেড়াইতে দেয় বা কোনো একটা আত্মীয় স্বজনকে নিজের বাড়িতে আসতে দেয় একটু আপ্যায়ন করে স্ত্রী যদি মনে করে এটা তার কোনো হক ছিল না এটা আমার উপর আহসান করতেছে মহব্বত বাড়বে না না আরও বেশি খিসাখিসি করবে তার মহব্বত বাড়বে আন্তরিকতা বাড়বে এইটা কাম্য শরীয়তে এগুলি হবে বাকি কি কিসের মাধ্যমে না বাধ্যবাধকতার মাধ্যমে না প্রত্যেকের স্বেচ্ছা প্রণোদিত ভাবে স্বেচ্ছাই করবে এহসান এই পক্ষ থেকে হবে এহসান কি হবে সেই পক্ষ থেকে হবে তো এহসানের উপর যখন চলবে তখন পরিবারটা আসলে কি থাকবে সম্পর্কগুলি মধুর থাকবে আর এই পরিবার যদি গড়ে রাখা যায় এখন একটা ব্যাপার হইলো যে আমি তো বুঝলাম ওয়াজ শুনলাম কিন্তু অপরপক্ষ যদি না বোঝে তাহলে আমি একা কতটুকু কি করব এদের রক্ষা করব হাদিসে এটারও সুরাহা দেওয়া আছে রসম কি বলেছেন যদি তুমি তোমার জীবনে বরকত চাও তাহলে আত্মীয় স্বজনের সাথে কি রাখো সম্পর্ক জোড়ায় রাখো মান শাহ আই ইউনসা আল্লাহু ফি অমরিহি ও ইউবারক ইউবারক আল্লাহ ফি রিজকিহি তার জীবনে বরকত চায় রিজিকের মধ্যে প্রশস্ত ওইবসাত আল্লাহুফি রিজকিহি আর রিজিকের প্রশস্ততা চায় রিজিক আল্লাপাক বাড়াই দিন এটা চায় সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কি রাখে জুড়ায় রাখে সাহাবিরা জিজ্ঞাসা করছে যে আত্মীয়তার সাথে সম্পর্ক জোড়ায় রাখা অর্থাৎ আমার আত্মীয় যদি আমার সাথে সম্পর্ক ভালো রাখে আমি তার সাথে ভালো আচরণ করব এটা রসম বলছেন যে এটা তো হইলো সমান সমান আচরণ এটা সম্পর্ক জোড়ায় রাখা না সম্পর্ক জুড়াই রাখা হলো সে তোমার হক আদায় করতেছে না তার উপর যে হকগুলি ছিল বা কর্তব্যগুলি ছিল বা এহসান করার দরকার ছিল সেগুলি তোমার জন্য কি সে করতেছে না এরপরও তুমি তোমার হকটা আদায় করতেছো তার প্রতি এহসানগুলি করতেছো তাহলে সম্পর্কটা কি থাকবে জুড়ে থাকবে তোমার মাধ্যমে জুড়ে থাকতেছে তার মাধ্যমে না কিন্তু এইটা হলো সম্পর্ককে জোড়ায় রাখা সিলমান কথা আঁকা যে সম্পর্ক ছিন্ন করলো তার সাথেও সম্পর্ক জোড়া রাখে একজন মুসলমান হিসেবে মুসলমানের সাথে আচরণটা এটা হবে কাফেরের সাথে আবার মামলা ভিন্ন কিন্তু মুসলমানের সাথে আচরণ এটা হবে হ্যাঁ আত্মীয় স্বজনের ক্ষেত্রে আবার যদি আত্মীয় স্বজন কাফেরও হয় কোরআনে কারিমি কি বলছে কাফেরও যদি মা বাপ হয় তো দুনিয়ার হিসাবে দিনের ক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্রে তার কি করবে তুমি সেবা যত্ন করবে সাহেব হুমা দুনিয়া মা আরুফা কাফের মা বাপ হইলে মা বাপের হুকুম মানবে না অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে সে যদি বলে জেহাদে যায় না এটা মানবে না সে যদি বলে নামাজ পড়ো না এটা কি করবে না মানবে না সে যদি বলে তোমার সন্তানরে এখানে না পড়ায় ওখানে পড়ো সেটা কি করবে না মানবে না কিন্তু তাকে খাবার দেওয়া তাকে কাপড় চোপড় কিনে দেওয়া তাকে সেবা যত্ন করা তার জন্য গরম পানি করে দেওয়া যাই হোক এইগুলি দুনিয়ার সুবিধাগুলি তাকে পরিপূর্ণই তুমি কি করবা দিবা তার কুফুরির শাস্তি তার বদামলির শাস্তি সে মদ খায় এ শাস্তি সে কার কাছে পাবে আল্লাহর কাছে পাবে বাপে মদ খায় এই কারণে পোলাই কি করবে বাপের সেবা বাদ দিয়ে দিবে মদ করবা প্রে আই না মুখ দোয়া গরম কাপড় দিয়ে তার সহায় দিবে এটা তার মদের জন্য তার প্রতি সন্তুষ্ট হয় না বাপের কারণে বাপ হওয়ার কারণে সন্তানের দায়িত্ব হলো এটা আমি এটা এই উদাহরণটা দিয়েছি অনেকে আবার শয়তানে আমাদের ভিতরে এই অস্ত্র দিব যে এত দিন ধরেই না এর সাথে কী সেবা করবো আমি না এটা এখানে দিনদারি শর্ত না এখানে হক আল্লাহ পাক যে হকগুলি দিয়েছেন এক মুসলমানের একটা মুসলমান হিসাবে আর একটা মুসলমানের উপর কি আছে হক আছে সে তো মুসলমান এরপরে প্রতিবেশী হিসাবে আর একটা প্রতিবেশী কি আছে হক আছে যদি প্রতিবেশী হয় সে কাফের হইলেও তার প্রতি একটা কি আছে হক আছে আর যদি মুসলমান হয়ে থাকে তাহলে কয়টা হক হইলো এখানে দুইটা দুইটা যদি আত্মীয় হয়ে থাকে তাহলে হক কয়টা হইলো তিনটা এখানে সম্পর্ক এই জন্য আত্মীয় এই যেই পরিমাণ এই বিষয়গুলি কি হবে আর আমরা কি করতেছি এখন মুসলমান প্রতিবেশী আত্মীয় এদের সাথে এই দূরত্বটা বেশি আর দেখা যাবে যে ঘনিষ্ঠতা অন্যের সাথে কি বেশি বেশি মানে উল্টা পথে চলতেছি আমরা যদি শরীয়তের এই হুকুমগুলি আমাদের পরিবারের মধ্যে শরীয়তের এই চাহিদাগুলি আমাদের পরিবারের মধ্যে সঠিকভাবে বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে যেহাদের ক্ষেত্রে বিশাল সহায়তা আমাদের দ্বারা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট পুরুষরা আমাদের স্বামীরা আমাদের এই ভাইয়েরা কী করতে পারতেছে এরপরে তাদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে উৎসাহিত করা অনেকে আছে এমন বলে যে হ হ্যাঁ, তুমি যুদ্ধে যাবে তাহলে যুদ্ধের এত বড় ফজিল আমাকে নিয়ে যাও আরে তোমাকে নিয়ে গেলে তো আমি ফ্রিভাবে এইভাবে কি করতে পারবো না ওখানে কাজ করতে পারবো না তোমাকে নিয়ে কিন্তু তোমার তুমি নিজের আবেগটাকে ওইভাবে প্রকাশ না করে তুমি যে এখানে সবর করলে এখানে ধৈর্য ধারণ করলে আমার পিছনে আমার সংসারকে গোছায় রাখলে এই কারণে আমি ফ্রিভাবে কাজ করতে পারছি সেই কাজটা কি আল্লাপাক দেখতেছে না তুমি সশরীর ওখানে না যাওয়ার পর আল্লাপাক তোমাকে সে মজুরটা দিতে পারবেন না আর দিবেনি কারণ আমি ওই কাজটা করতে পারছি সঠিকভাবে তোমার কারণে হাদিসে পরিষ্কার আসছে যা যার কারণে কোনো নেকামাল সংগঠিত হবে ওই নেকামালের সব সে কী করবে পাবে যার কারণে কোনো বদামল সংগঠিত হবে ওই বদামলের বোঝাটা এই কারণ যে বনছে তার উপরও কী করবে আসবে আমাদের জন্য এই জেহাদের এই কারণ হওয়ার এই উপকরণ হওয়ার সুযোগ আল্লাহ রব্বুল আলমিন কী করেছেন রেখেছেন আসলে মহিলাদের জন্য মানে প্রকৃত বর্তমান পৃথিবীর বাস্তবতা অনুযায়ী মুজাহিদিনরা জেহাদ করতে করতে করতে করতে পরাশক্তিগুলির সাথে আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ কী হয়েছেন অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তাদের সাথে জেহাদে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ধীরে ধীরে কী হচ্ছেন অগ্রসরী হচ্ছে মুজাহিদিরা আসলে আল্লাহ পাকের নাম নিয়া কাফেরদের মোকাবেলায় নামার পরে তারা ধীরে ধীরে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে শক্তিশালী হচ্ছে আলহামদুলিল্লাহ শক্তিশালী হচ্ছে পৃথিবীর বিশাল অঞ্চলে এখন আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী কী হচ্ছে পরিচালিত হচ্ছে ইয়া সমাজ পরিচালিত হচ্ছে কাফেরদের এই শক্তি নেই যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলির থেকে কী করে দেবে বের করে দেবে তাদেরকে বের করে দেবে বা আল্লাহ শরীরটাকে সেখান থেকে উৎখাত করে দিবে পারতেছে না ওরা মানে এখন আর সামাল দিতে পারতেছে না এরও আর এই এইটা আস্তে আস্তে আরও স্ট্রং হচ্ছে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় জায়গায় জায়গায় তো এই যে একটা অগ্রগতি হচ্ছে আলহামদুলিল্লাহ আর বাস্তবে অগ্রগতি আমরা যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করি দুনিয়ার জীবনে সফলতা না আসলেও হাসরের মাঠে কোন কাফেলায় উঠবো আমি সেই সেই কারণ মাহাদি যে কাজটা যে কাজটা করে গেছেন যেই কাফেলা রসুল সময় কোন কাফেলাটা করে গেছিলেন বলেন লস্করে ওসামা লস্করে ওসামা ওসামার বাহিনীটা কিনিয়া গেছিল যুদ্ধের জন্য যায় না রসুল এন্তকালের সময় যে বাহিনীরা তৈরি করে রওনা করে দিয়ে গেছিলেন তারা কিন্তু মদিনার বাইরে বেরিয়ে গেছিল বাইরে বেরোনের পরে একখানে অবস্থান করতেছিলেন ওনারা কারণ খালি তো হাঁটতেই থাকে না রাত্রে তো বিশ্রামও করে তো এক জায়গায় বিশ্রামের সময় পরে তারা সংবাদ পেয়েছে মদিনার থেকে যে রসুল কি করেছেন এন্তেকাল করেছেন তো রসুল যুদ্ধের বাহিনী এটাকে রওনা করে দিয়ে এরপরে কি করেছেন এন্তেকাল করেছেন পরে আবু বকর রাজিয়াল্লাহ তখন এই বাহিনীকে তার আপন গন্তব্যে গিয়ে যুদ্ধ করার জন্য পাঠাইছেন আবু বকর খলিফা হয়ে তো রসুল সাম একটা বাহিনী কি করছেন রাস্তায় উঠায় দিয়ে গেছেন নিজে তো যুদ্ধ করেছেন এই জীবনের শেষ দল বছর এরপর একটা বাহিনীর রাস্তায় উঠাই দিয়া গেছেন আর এই বাহিনীর সর্বশেষ ব্যক্তি হবেন কে ঈসা আলহিসাল্লাম এক নবী শুরু দিয়ে আবার শেষ শেষে কি আছেন নবী আছেন আমরা ওই আলহামদুলিল্লাহ ওই জমাতের শিকলের একটা অংশ হয়ে আছি এখন আমি এখানে বিজয়ী হয়ে মরলাম না আমি এখানে কি করলাম বিজয়ী হওয়া ছাড়া মরলাম এটা আসলে দেখার বিষয় না হাসরের মাঠে ওই কাফেলাতে ওঠা হবে ইনশাল্লাহ যে যে পরিমাণে কোরবানি দিবে সেই অনুযায়ী সেখানে কীভাবে পদ্মর্যাদাটা পাবে হোসেন রাজি আল্লাহ তালাহন সেই কাফেলার একটা অংশ ছিলেন ছিলেন না তো বাহ্যিকভাবে হোসেন রাজি আল্লাহ তালাহন কি বিজয়ী হয়েছিলেন কি হয়েছিলেন পরাজিত হয়েছিলেন এই জন্য হোসেন রাজি আল্লাহ তালাহন কি ব্যর্থ না বরং রসম আগেই ঘোষণা দিয়ে গেছেন যে জান্নাতের যুবকদের সর্দার হবে কে হাসান আর হোসেন এই হোসেন আল্লাহ তালাহু বাহ্যিকভাবে পরাজিত হয়েও যদি জান্নাতের রাজত্বটা কি পেয়ে যেতে পারেন তাহলে এখানে আমরা বাস্তবিকভাবে যদি পরাজিত হয় তাহলেও কোনো কি নেই ব্যর্থতা নেই এটাও আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন ওমাই ইয়াখরুজ মিন মহাজিরান ইলাল্লাহি সুম্মা ইউদ্রিকুল মৌতু ফকদ ওয়াকা আজরুহু আল্লাহ কেউ যদি আল্লাহর পথে বের হয় এরপরে যদি তার মৃত্যুও এসে যায় তাহলে তাকে পুরস্কৃত করা এটা আল্লাহর দায়িত্বে এসে গেল প্রতিবাদ এখানে মৃত্যু হলো তার কি নাই সমস্যা সে কাফেলাতে আছে এই কাফেলার পুরস্কার সে কি করবে পাবে এটা কার দায়িত্বে আল্লাহ কারণ আল্লাহ পাক জানে সে কেন বের হয়েছিল ফাইয়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আজিমা সে নিহত হোক অথবা বিজয়ী হোক দুটা দিক আল্লাহ তালা উল্লেখ করেছেন নিহত হলে তো আর বিজয়ী হলো না যে আমি নিহত হয়ে গেলে তো ব্যর্থ হয়ে গেলাম দুনিয়ার আন্দোলন যারা করে দুনিয়ার রাজনীতি যারা করে এ যদি মরে যায় তার দল যদি জিতেও যায় তার ব্যক্তিগত লাভ কি আছে কোনো তার লাভ এত মরেই গেল দুনিয়ার রাজনীতির জন্য দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার শক্তির জন্য যদি তারা এইভাবে মৃত্যুবরণ করতে পারে মরতে পারে অথচ তার কোনো ভবিষ্যৎ নাই তাই যেখানে আল্লাহ রব ঘোষণা দিয়েছেন যে সে মরলেও কি তার কোনো ক্ষতি নেই তাহলে এটার জন্য আমরা কেন নিজের জীবনের উৎসর্গ করতে পারবো না আর বাস্তবে যদি উৎসর্গ না করি তাহলে কি আমার জীবনটা চিরদিন ধরে রাখতে পারবো এটা তো বাস্তবতা যে আমার জীবন চিরদিন থাকবে না আমি যদি আল্লাহর পথে আমার জানমাল ব্যয় নাও করি তারপরও আমার একদিন কি করতে হবে চলে যেতে হবে মাসুদ আজার দামাত বরগাত উনি একটা বয়ান বয়ানে বলেন যে দেখো আফগানওয়ালারা আল্লাহর হুকুমের জন্য যুদ্ধে দাঁড়াইছে পরাশক্তির কী করে নাই ভয় করে না তাদের দেশের কবরস্থানগুলো ভরতেছে সোহাদা দিয়ে আর আমাদের দেশগুলো এই পরাশক্তিগুলোর সামনে যুদ্ধে কি করে নাই দাঁড়ায় নাই ওদের সামনে মাথা নত করে দিয়া ওদের কুফুরি শাসন ব্যবস্থা মেনে নিয়ে জীবন যাপন করতেছে তো এখানের কবরস্থানগুলি ভরতেছে মুর্দা দিয়া দুনু দেশের কবর কিন্তু আবাদ হইতেছে না ওই দেশের মানুষ সেখানে কবরস্থানে যাওয়ানোর উপযুক্ত হওয়ার আগে শেষ হয়ে যেতেছে না আর আমাদের দেশের মানুষ কারো কবরে যাইতে হয় না কারণ আমরা তো যুদ্ধ করি তো কবরে যাইতে হবে কেন ঠিক ওখানের মানুষ সব বুড়া হয় না ওই দেশের মানুষ বুড়া হয় না এরা যুদ্ধে নামছে দেখে ওই দেশের মানুষ কেউ বুড়া হয় নাই হয়েছে আর আমাদের দেশের মানুষ যুদ্ধে যায় না দেখে কেউই মরে না খানের কবর কি হইতেছে আবাদ হইতেছে কিন্তু ওখানে ওরা আল্লাহর হুকুমে দাঁড়ানোর কারণে দুনিয়া বিজয় তো আল্লাহবাক দিচ্ছেনই ধীরে ধীরে আর পরকালের হিসাবে তারা শহীদ হয়ে হয়ে হয়ে মরতেছে জান্নাতি হয়ে হয়ে মরতেছে তাদের কবরস্থানগুলি জান্নাতের বাগান আর আমাদের দেশের কবরস্থানগুলো জান্নাতের বাগান বলতে পারবো মুর্দা দিয়া ভরা আসলে এটা তো একটা দেশ হিসাবে বললাম ব্যক্তি হিসাবেও আমি যদি আমার জীবনটাকে দিনের পথে পরিচালিত নাও করি তাহলে আমার জীবন কি হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমার জীবনটা কি হচ্ছে ক্ষয় হচ্ছে এখন যদি আমি দিনের পথে কষ্টের মধ্যে এটাকে ব্যয় করতে পারি তাহলে আমার পরবর্তী জীবনটা গড়তেছে আর যদি এখন যদি দিনের পথে এটা ব্যয় না হয় তাহলে আমার পরবর্তী জীবনে আমি কী হচ্ছি শূন্য হাত হচ্ছি না বরং বিপদ আমার উপর কী হতেছে চাপতেছে আচ্ছা। আমার প্রতিটা পয়সা আমার প্রতিটা কথা আমার প্রতিটা মুহূর্ত এটা হয়তো আমি দিনের পথে ব্যয় করব অথবা এমনি কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে থাকবে না কোনোটাই কিন্তু আমি যদি আল্লাহর দিনের পথে দিয়ে দিতে পারি মাংদাল্লা ইউকরিজুল্লাহ খরজান হাসানা কে আছে যে আল্লাহকে উন্নত ঋণ দিবে কোন বড় কি ইয়া যদি ব্যবসায়ী যদি বলে যে আমাকে কি দাও ঋণ দাও প্রতি টাকায় দশ টাকা করে পাবে এক মাসে প্রতি টাকায় কয় টাকা হবে দশ টাকা হবে তাহলে কেমন পাগল হয়ে তেমন আল্লাহ বলতেছেন যে আল্লাহকে কে ঋণ দিবে যে আল্লাহকে করজ দিলে ঋণ দিলে ফাহু লাহু এই ঋণকে আল্লাহ তারা তার জন্য কি করবেন বাড়াইয়া দিবেন আর আল্লাহ তাকে এর বাড়ানোটা এটা কোন পর্যায়ে হয় হাদিসের মধ্যে আসছে রসলাম বলছেন যে তোমরা নিজেদের ঘোড়ার বাচ্চাকে যেভাবে বাড়াও আল্লাহ তালা বন্দার সদকা যখন বন্দার দান যখন আল্লাহর হাতে পৌঁছে এটা আল্লাহ এটাকে এইভাবে বাড়াইতে থাকেন ঘোড়ার বাচ্চা কিভাবে বাড়ায় একটা ঘোড়া কি দিল বাচ্চা দিল সাধারণত ঘোড়া খাওয়া হয় না হয় না হয় না খাওয়া খাওয়া হয় না তাইলে এই বাচ্চাটা যেটা দিল এইটা এই ঘোড়ার বাচ্চাটা আবার বাচ্চা দিবে না হ্যাঁ এই ঘোড়ার বাচ্চাটা কি একটা বাচ্চাই দিবে না না আর বাচ্চা দিবে তো এখন এটা প্রতি বছর কিন্তু বাচ্চা কি করতে থাকবে দিতে থাকবে কিন্তু এটা যেই বাচ্চা প্রতি বছর যে বাচ্চাগুলি দিচ্ছে এইগুলো বড় হয়ে হয়ে আবার বাচ্চা দেওয়া শুরু করে দিবে না তাহলে দশ বিশ বছর পরে একটা বাচ্চার বংশ কি পর্যায়ে কোন পর্যায়ে পৌঁছবে কারণ ঘোরা তো খাওয়া হয় না জি কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এটা দুনিয়ার হিসাবে দেখেন হিসাব করে কোন পাওয়া যাবে না কম্পিউটার হিসাব করে দেখেন কয়দিন লাগে এইভাবে আল্লাপাকের হাতে সৎকা পৌঁছে গেলে এটা তার কোনো অংশ নষ্ট হবে না দিন দিন দিন দিন এটা কি ঘটতে থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই জন্য যত দ্রুত আল্লাহর হাতে কি করে দেওয়া যায় পৌঁছায় দেওয়া যায় ততই কি এটা বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি পেতে থাকবে তত তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকবে আমার জীবনটা যত দ্রুত আল্লাহর দিনের জন্য ব্যয় করে দিতে পারি ততই তাড়াতাড়ি আমি মর্যাদার দিকে ছুটতে থাকবো উঠতে থাকবো আর আল্লাহর এখানে মর্যাদার কোনো কি নেই শেষ নেই এমন না যে আমি এত আগের থেকে ওরা শুরু করে দিলে আল্লাহ পাকের কাছে না আবার শর্ট পেরা যায় কিছুতেই শর্ট পারবে না বরং সারা যত ফজিলত বয়ান করা হয়েছে যত আমল দেওয়া হয়েছে সব কিছু সব মানুষ ভোগ করে করে আল্লাহর থেকে সেই পরিমাণ নেওয়ার পরেও একের সবচেয়ে নিম্ন জান্নাতিকে কয়টা দুনিয়ার সমান দেওয়া হবে দশটা এই হারে দেওয়ার পরে দেখেন বললাম শুধু কুল হল্লা পড়লে কয়টা কি দেওয়া হবে একটা জান্নাতের বাগান না দশবার কুল হল্লা পড়লে জান্নাতে একটা বাড়ি দেওয়া হবে একবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর পড়লে জান্নাতের একটা কী হবে গাছ গাছ হবে জান্নাতের গাছগুলি কত বড় কিছু কিছু গাছের বিস্তৃতি হইল এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ঘোরা দৌড়া যাইতে দ্রুতগামী ঘোরা যাইতে একশো বছর লাগবে একশো বছরে এই পৃথিবীটাতে কয়বার প্রদক্ষিণ করা যাবে ঘোরা দিয়ে একশো বছর যদি পৃথিবীটারে ছোটা একটা ঘোরা ছোট নয় মাত্র পৃথিবীর পরিধি হলো পঁচিশ হাজার মাইল একশো বছরে পঁচিশ হাজার মাইল কয়বার রাউন্ড গ্রাউন্ড দেবো দেন পঁচিশ হাজার মাইল মাত্র একটা ঘোড়া ইয়া এক মাসে এক হাজার মাইল যেতে পারবো না হ্যাঁ, হ্যাঁ। পঁচিশ হাজার মাইল তো পঁচিশ মাসে চলে যাবে একশো বছর এই একটা গাছ মানে অল্প এই নেকামলের দ্বারা এই হারে যদি আল্লাহ রব্বুল আলমিন কী করতে থাকেন জান্নাতিদেরকে দিতে থাকেন কোরআন তেলাহ তারপরে অন্য নাম অল জেহাদ তাহলে কি পরিমাণ দেওয়া দিবেন আল্লাহ পাক হাদিসে আসছে এই হারে দেওয়ার পরে জান্নাতের অনেক জায়গা খালি থেকে যাবে অনেক জায়গায় কি থেকে যাবে খালি থেকে যাবে ফায়ুং শিউল আল্লাহ খালকান এরপরে ওই খালি জায়গা পূরণের জন্য আল্লাহ তালা নতুন এক মাখলুক সৃষ্টি করবেন কারণ অনাবাদ থাকলে জিনিসগুলো জমজমাট না থাকলে এটা ইয়া থাকলে সুন্দর থাকলে কি থাকে ভাল লাগে না এই জন্য এটা সাজায় দেবেন আল্লাহ আবাদ করে দেবেন নতুন সৃষ্টি এই জন্য আমাদের জন্য এই চিন্তা না আসে যে আমি যদি আগে করে ফেলি বেশি করে ফেলি আল্লাহ পাক এতগুলো দিবেন দূর থেকে আল্লাহ এত বড় এত বেশা আল্লাহ তালা এত আজিম এত মহান যে আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই আমরা সেটা কল্পনা করতে পারবো না কারণ আল্লাহ তালা অসীম আমরা আল্লাহ পাখির এই অসীমত্বটা কী করতে পারবো না সসীম চিন্তা দিয়ে আমরা কল্পনা করতে পারবো না কিন্তু যে যা বলে দিয়েছেন আল্লাহ তালা ইন্না ওয়াদ হাক কোন আল্লাহ তালার ওয়াদা কি সত্য ফালা তাকুর রান্না কুমুল হায়াত দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে রাখে এখানে সংকীর্ণতা আছে আল্লাহ পাক সত্য আদা করেছেন সেটা তোমরা পাবে এই জন্য আসলে যে বিষয়টা আমরা ইয়া করেছি যে রসাম মৃত্যুর সময় যেই কয়টা নসিহত করে গেছিলেন তিনটা না এর মধ্যে দ্বিতীয়টা আমাদের এখানের প্রাসঙ্গের সাথে সম্পর্ক আছে হিসেবে বলতেছি দ্বিতীয়টা কি ছিল ওমা মালাকাত কুম তোমাদের অধীনস্থ অধীনস্থ বলতে সরাসরি কারা আসে গোলামবান্দি সেই সময় কি ছিল গোলামবান্দির ব্যাপক প্রচলন ছিল গোলামবান্দি কারণ এদের কোনো পৃষ্ঠপোষক নাই এদের পিছনে কোনো কি নাই শক্তি নাই এদের প্রতি জোর জুলুম করা যে কোনো মানুষের জন্য কি সহজ এই জন্য রসুল সতর্ক করে গেছেন যে এদের পিছনে বাহ্যিক কোনো শক্তি না থাকার কারণে তুমি যদি জোর জুলুম করো তাহলে আল্লাহ পাক কিন্তু তোমার কি নিবেন হিসাব নিবেন এই জন্য দুনিয়ার অসহায় যারা আছে এর পিছনে কোনো শক্তি না থাকার কারণে তুমি যদি তার উপর কী করো সড়ি ঘোরাও তার উপর জুলুম করো তাহলে পাক কিন্তু এটার বদলা নিবেন এই জন্য আমরা ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় এটাই বলছিলাম যে শাশুড়ি যতদিন পর্যন্ত বধূকে অসহায় পায় ততদিন তার উপর নির্যাতন চালায় আবার বধূ যখন শাশুড়িকে অসহায় পায় তখন কি শুরু করে দেয় নির্যাতন শুরু করে দেয় এটার ব্যাপারে কিন্তু রসুল সতর্ক করে গেছেন এই অসহায়দের উপর জুলুম থেকে নিজেরা বাঁচায় রাখো কারণ ওর পৃষ্ঠপোষক তখন কে হয়ে যায় আল্লাহ হয়ে যায় তা আমরা শুধু এই সাবধান বাণীর আমরা সতর্ক হবই এবং আমরা ইকরামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো কারণ যে যেই পরিমাণ দিবে অন্যের জন্য বিলিয়ে দিবে সে এর বদলাটা কার কাছ থেকে পাবে আল্লাহ এটাই এখলাস যে আমি যাকে দিলাম সে আমার সাথে দুর্ব্যবহার করলো আমি কোনো বিরক্ত হব না এবং আমি তো তাকায় থাকবো কার দিকে আল্লাহর দিকে কারণ এটার কারণে কে দিবেন আমাকে আংফিক ইয়া বিলাল ওলা তাকসামিন দিল আরশে ইকলালা হে বিলাল তুমি খরচ করতে থাকো আরশের অধিপক্ষে অধিপতির পক্ষ থেকে তোমাকে কমায় দেওয়ার আশঙ্কা করো না একটা হাউজের মধ্যে সাগর থেকে পানি আসতেছে এখন যদি হাউস থেকে আপনি গ্লাস দিয়ে পানি উঠাইতে থাকেন চামচ দিয়ে পানি উঠাইতে থাকেন যতই পানি শেষ করতে থাকেন পানি কমাইতে পারবেন আসলে আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে দিতে থাকে তার দৃষ্টি যদি কার দিকে থাকে আল্লাহর দিকে থাকে তাইলে এই হাউজের মুখ কোন দিকে খোলা সাগরের দিকে তাহলে সে যতই দিবে তার কমবে না এটা সম্পদের দিক দিয়েও হইতে পারে এই বিষয়টা আমরা বুঝি একটু যে সম্পদ আল্লাহর পথে দিয়ে দিলে কমবে না আল্লাপাক অভাবী বানাবেন না আল্লাপাক কিন্তু এটা ইজ্জতের দিক দিয়ে হতে পারে কেউ দুনিয়া আমরা ইজ্জত চায় না কিন্তু আল্লাহর জন্য যদি আমার ইজ্জতটা বিলাই দেয় আমি আমি আরেকজনের সামনে অপমান স্বীকার করিনি আমার শ্বশুরের সামনে বাদ আর কিয়ের সামনে আমার শাশুড়ির সামনে বা আমার ভাইয়ের সামনে বা অন্যদের সামনে আল্লাহর জন্য আমি আমার বরত্বটাকে বজায় না রেখে আমার অহংবোধটাকে বজায় না রেখে আমি বিনয়ী হলাম শরীয়তের ভাষা কি রসম কি বলেছেন মান তাওয়াজ আলিল্লাহি রফাহুল্লাহ আল্লাহর জন্য বিনয়ী হয়েছে আল্লাহ পাক তাকে উঠিয়ে দিবেন দেখা যাবে তাকে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন ওরা পায়ে ধরে টেনেও তাকে নিচে রাখতে পারবেন কিন্তু আল্লাহর জন্য বিনয়ী না হলে নিজের প্রতিশোধ নিজে নিতে গেলে দেখা যাবে ওমান তারাফা আল্লাহি আহুল্লাহ আল্লাহর সীমা লঙ্ঘন করে যদি নিজেরে বড় বানাইতে চায় তাহলে আল্লাহ তালা তারা কি করবেন গাড়ে দিল নিচে করে দিবেন এই জন্য আল্লাহর সীমা লঙ্ঘন করে বড় হইতে যাওয়ার চেষ্টাও করার দরকার নাই বরং আল্লাহর উৎসাহ অনুযায়ী নিজেরে কি রাখা বিনয়ী রাখা দেখা যাবে আল্লাহ পাক তার সম্মান কি করছেন বাড়াইয়া দিয়েছেন আল্লাহর জন্য সম্মান বিলাই দিল সে আল্লাহ তার সম্মান কি করবেন বাড়াইয়া দিবেন নিজের অহংবোধ ধরে রাখলো না আল্লাহ পাক তাকে কি করবেন শক্তিশালী প্রতিষ্ঠিত করে দিবেন আর দেখা যায় এক সময় যে দুর্বল থাকে আল্লাহ পাক তাকে শক্তিশালী করে নুরিদ আন্নামুন্না আল্লাহিনাস্তু ফিল আউদি আমি চাই যে যারা যাদেরকে দুর্বল মনে করা হচ্ছে এদেরকে শক্তিশালী করে দিব তো এই জন্য দুর্বলরা যদি শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ পাকের সেই ইচ্ছার কাছে নিজেরা সমর্পণ করে দেয় দেখা যায় আল্লাহ পাক একসময় কী করে দিয়েছেন তারে যেই আত্মীয় স্বজন যেই শ্বশুর শাশুড়ি যেই নিকটস্থ লোকেরা তারা শত্রু মনে করতেছিল কান্না হু আলিউন হামিম এরাই তাকে সব সবচেয়ে বেশি খাঁটি বন্ধু মনে করতে থাকবে আপনজন মনে করতে থাকবে আর এই মনে করতে থাকবে এই তো আমাদের আপনজন ছিল কার সাথে বরং তারাই এক পর্যায়ে কি হয়ে যাবে লজ্জিত হয়ে যাবে আর আল্লাহ এই বিষয়টার প্রতি উৎসাহিত করছেন কি করছেন যে তুমি ধৈর্য ধারণ করো প্রতিশোধ নিতে যাও না তাহলে দেখবা যে তারা তোমার কি হয়ে যাচ্ছে আপনজন হয়ে যাচ্ছে এই শত্রুই তোমার কি হয়ে যাচ্ছে আপনজন হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে বিষয়গুলি উপলব্ধি করার তৌফিক দেয় কমপক্ষে পারিবারিক জীবনে এই শত্রু যেগুলি আমাদের এইগুলি আমরা যেন আল্লাহ পাখির এই বিধান অনুযায়ী কী বানিয়ে নিতে পারি আপন বানিয়ে নিতে পারি তাহলে যেহাদের কাজের বিশাল বড় একটা উপকার হবে অনেক সংসারের সন্তানরা ছেলে সন্তানরা এই যেহাদে যাইতে পারতেছে না এই সংসারের পিস্টানের কারণে মা বাপ আত্মীয় স্বজন বধূ একজনও যদি ভিতর থেকে তার এই দিলের অবস্থাটা তাকে সহায়তাকারী প্রকৃতভাবে আন্তরিকভাবে পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ তার জন্য যাওয়া কি হয়ে যায় সহজ হয়ে যায় বিশেষ করে স্ত্রী যদি স্বামীর জন্য এই আন্তরিক হয় যে তাকে আমি হাতে পাঠাবই তার সব কিছু আমি দেখব গোছায় রাখবো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে হাদিসের ওই ঘোষণা তার ব্যাপারে বাস্তবায়িত হবে যে যেমন জাহাজা গাজিয়ান ফাকত গাজা কোনো যোদ্ধাকে সে যুদ্ধের সরঞ্জাম দিয়ে পাঠিয়ে দিল সে নিজে যুদ্ধে অংশগ্রহণ করলো আল্লাহ তালা উম্মতের এই সংকটপূর্ণ অবস্থায় আমাদেরকে জেহাদের সাথে সংশ্লিষ্ট থেকে জেহাদের পরিপূর্ণ উজরত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন ওয়াকর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিআ